আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন এই আয়াতে কারিমা নাজিল হলো অর্থাৎ যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলমের দ্বারা কলুষিত করেনি তখন তা মুসলিমদের পক্ষে কঠিন হয়ে গেল তারা আরজ করলেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে নিজের উপর জুলম করেনি তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন এখানে অর্থ তা নয় বরং এখানে জুলমের অর্থ হলো শির্ক তোমরা কি কোরআনে শুনুনি লুকমান তার ছেলেকে নাসিয়াত দেওয়ার সময় কি বলেছিলেন তিনি বলেছিলেন অর্থাৎ হে আমার বৎস তুমি আল্লাহর সঙ্গে শির্ক করো না কেননা নিশ্চয়ই শির্ক এক মহাজুলম